অপসংস্কৃতির প্রতিরোধে সুস্থ সংস্কৃতি বিকাশে অপসংস্কৃতির প্রতিরোধে সুস্থ সংস্কৃতি বিকাশে অপসংস্কৃতির প্রতিরোধে সুস্থ সংস্কৃতি বিকাশে এগিয়ে চলেছে মোরা দুর্বার গতিতে বাতিলের হুঙ্কার এগিয়ে চলেছি মোরা দুর্বার গতিতে বাতিলের হুঙ্কার এগিয়ে চলেছি মোরা দুর্বার গতিতে বাতিলের হুঙ্কার আমরা জিল জল জিল আমরা জিল জল জিল প্রতিভা বিকশিত করুন সুন্দর আগামী করুন তোমাদের দূরে একটাই অনুনয় বাতিলের প্রাসাদ যেন উঁচু না হিরোয় আমরা বাতিলের প্রসাদ মারি অসত্য অনাচার চূর্ণ করি লগ্নতার আসরে পাদাঘাত করি এগিয়ে যাওয়ার প্রত্যয়ে ঝিলঝাল শিল্পী গোষ্ঠী ঢাকা ঝিলঝাল শিল্পী গোষ্ঠীর দু হাজার ষোলোর অ্যালবাম দিনবদলের পালা এ অ্যালবামে কণ্ঠ দিবেন আবদুল্লাহ আনসারি আতউল্লাহ বুখারি রেজনুল্লাহ সারাফাত ইসমাইল হোসেন মনিরুজ্জামান মনির উপস্থাপনায় আমি আব্দুল করিম মোতালেব মোরা দুর্বার গতিতে বাতিলের হুঙ্কার আমরা জিল জাল জিল জাল আমরা জিল জাল জিল জাল